বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ সারা বিশ্বের পিএস টিভির সম্মানিত দর্শকবৃন্দ আমরা মিনায় অবস্থান নিয়ে আলোচনা করছি দুই দিন প্রথম দিন জামাতুল আকাবায় পাথর মারা হয়েছে দ্বিতীয় দিন তিনটি জামারায় জামারা সোগরা জামারা উস্তা জামারা কোবরা জামারাতুল আকাবায় তৃতীয় দিনও ঠিক একই অবস্থায় সূর্য ঢলার পরে তখন ছোট জামারা জামারা সোগরা থেকে বা উলা থেকে ওই পাথর মারা শুরু করতে হবে কঙ্কর মারা শুরু করতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বলে সাতটি সেখানেও কেবলামুখী হয়ে দোয়া করার বিধান রয়েছে হাত তুলে তারপরে তো উস্তায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর বলে হাত তুলে সেখানে কঙ্কর নিক্ষেপ করতে হবে তারপরে একটি একটি করে তারপর জামারতুল আঁকাবাই গিয়ে আবার সাতটি কঙ্কর নিক্ষেপ এখানেও হাত তুলে দোয়ার কথা আছে জামাতুল উস্তাতেও এখানে কেবলামুখী হয়ে দোয়া করা যাবে হাত তোলা যাবে আল্লাহ নবী এখানে হাত তুলেছেন তারপরে জামারাতুল আকাবা ওই দিক কাবার ঘরের কাছে যে জামারা সেখানে গিয়ে প্রস্তর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করে তারপরে ফিরে আসতে হবে দ্বিতীয় দিন أعوذ بالله من الشيطان الرجيم فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى দ্বিতীয় দিন বা দ্বাদশ তারিখে জোলহজ্জের দ্বাদশ তারিখে যদি কেউ ফিরে আসতে চায় হজের কাজ সমাধা হয়েছে সমাধা করে চলে আসতে চান তাহলে তাহারা কিন্তু ওই দিনই সূর্য ডোবার আগেই তাদেরকে চলে আসতে হবে ফালা ইসমা আলাইহি তাদের জন্য কোনো গুণা নেই তাদের হজ পরিপূর্ণ হয়ে গেছে তারা চলে আসবেন ১৩ তারিখ পর্যন্ত অবস্থান করে কঙ্কর মেরে তারপরে ফিরতে চান ফালা ইসমা আলাইহি লেমানের তাকা এটা বেশি তাকোয়ার ব্যাপার এই জন্য আল্লাহ এখানে তাকোয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহ নবী তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেছেন অপেক্ষা করে তৃতীয় দিন পর্যন্ত তিনি কঙ্কর মেলে সূর্য ডোবার আগেই তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন এটা মনে রাখতে হবে প্রথম দিন জামারাতুল আকাবা দ্বিতীয় দিন তিনটি জামারাতেই মারতে হবে তারপরে তারপরের দিন তিনটি জামারাতেই কঙ্কন নিক্ষেপ করে যদি চলে আসতে চান তাহলে সূর্য ডোবার আগেই চলে আসতে হবে কেউ যদি অতিরিক্ত তৃতীয় দিন পর্যন্ত থাকেন তাহলে তাদেরকেও সূর্য ডোবার আগেই সেখান থেকে বিদায় নিতে হবে আল্লাহ নবী তৃতীয় দিন পর্যন্ত অবস্থান করে কঙ্কর নিক্ষেপ করে তারপর সেখান থেকে বিদায় নিয়েছিলেন এখন থাকলো তওয়াফুল বেদা বিদায় আল্লাহ নবীর বহু হাদিসে রয়েছে হাজিদের সকল শেষ ওয়াদা যেন হয় কাবার ঘরের সাথে লাইয়ান ফেরান্না হাদকুম অন্য হাদিসে এসেছে তোমাদের কেউ যেন এখান থেকে বিদায় না নেয় যতক্ষণ পর্যন্ত না বিদায়ী তোয়াফ তারা না করবে অর্থাৎ বিদায়ী তোয়াফ করার পরে তারপরে যেন তারা বিদায় নেয় তার আগে নয় কিন্তু কেউ যদি সময়ের অভাবে তোয়াফে এফাদাকে বা তোয়াফে জিয়ারা যেটা রোকন সেটাকে পিছিয়ে দিয়ে এইটার সাথেই যদি তোয়াফে বেদাকে একত্রিত করে ফেলতে চান তাহলে দুই তোয়াফ এক তোয়াফেই হয়ে যাবে আলাদা করে আর তোয়াফ করতে হবে না নারীদের জন্য বিদায় তোয়াফ জরুরি নয় তোয়াফে এফাজার সাথে সাথে তারা যে নিয়ত করে ফেলে এইটাই তোয়াফে বেদা তাহলে তাদের জন্য সেটা হয়ে যাবে ইল্লাল হায়েদ আল্লাহ নবী বলছেন হায়েদ এবং হায়েদের সাথে নেফাস অলি যারা তাদেরও তোয়াফ বিদায়ী তোয়াফ তাদের করতে হবে না কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে কেউ যদি বিদায়ী তোয়াফ না করে তাহলে তাকে কিন্তু দম দিতে হবে একটি জীব জবাই করতে হবে এবং সেটা হারামের ফকিরদের বন্টন করে দিতে হবে মহিলাদের আরও কিছু মাস আলা রয়েছে আমি সেটা একটু আলাদা করে রেখেছি সেগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি হায়েজ এবং নেফাজ যদি হয় কোনো মহিলার এহরাম করার সময় যদি হয়ে যায় তাহলে কিন্তু তারা এহরাম করবেন অনেক মহিলারা দেখা যায় যে হজে আসার সময় হায়েজ হয়ে গেল বা নেফাজ হয়ে গেল বাচ্চা প্রসব করলেন তাহলে তারা আর এহরাম করেন না এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক হবে না কেননা হজরত আবু করজিল্লাহ তালানোর স্ত্রী আসমা বিন তোমায়েস তিনি এই জুল হলাইফাতে এহরাম বাঁধার সময়েই তিনি বাচ্চা প্রসব করলেন মোহাম্মদ বিন আবু বকরকে আল্লাহ বলেন ইস্তাদ ফেরি মোটা কাপড় দিয়ে তুমি তোমার গুপ্তাঙ্গকে ভালো করে বেঁধে নাও গোসল করো ভালো কাপড় দিয়ে তুমি বেঁধে নাও সুতরাং হায়েজ হলে বা নেফাজ হলে মহিলারা এহরাম করবেন হজের সব কিছু করবেন মহিলারা যা পরবেন না সেটা হলো এই মুখ ভালো বেঁধে নিবেন না তারা নেকাব পরবেন না এবং হাতে মোজা পরবেন না যেটা আমি আগে উল্লেখ করেছি কিন্তু মাথার উপরে ওনার চাদর ঝুলিয়ে দেবেন কানা তুস্তিল এহদানা জিল বাবাহা রাসে আলা ওঝা মাথার উপর থেকে একটা কিছু ডেকে দেবেন মুখ বাধার মতো কিছু তারা করবেন না ইত্যাদি তাদের মনে রাখতে হবে এহরামের সময়টা করবেন না মহিলারা চুল কিন্তু পুরা চুল কাটবেন না মাথা মুন্ডাবেন না মাথার আঘাত থেকে বেনির আঘাত থেকে বা খোপার আঘাত থেকে অমরার পরে কিংবা ওই জামারতলা আঁকাবায় প্রস্তর নিক্ষেপের পরে তারা কিন্তু চুলের আঘাত থেকে এক আঙ্গুল পরিমাণ তারা কাটবেন ইত্যাদি মনে রাখতে হবে হায়েজ এবং নেফাসওয়ালি যারা আছেন তারা যদি ভয় করেন যে আমার হজের মধ্যে এরকম সমস্যা হয়ে যেতে পারে বা এটা বন্ধ হবে না তাহলে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ এবং আল্লাহ জিন আদায়ম আলিল ইফতা যেটা সৌদি আরব রয়েছে স্থায়ী ফতোয়া বিভাগ তাদের ফতোয়ায় রয়েছে যে ট্যাবলেট খেয়ে বা যে কোনো ধরনের ওষুধ খেয়ে ঋতু বন্ধ করে নিয়ে তাদের তোয়াপ করা হজের সকল কাজ করা যায় এখানে দুটো জিনিস একটি হলো হায়েজ এবং নেফাস অবস্থাতেই তারা হজের সব কাজ করবে এহরাম থেকে শুরু করে তারপরে মিনায় যাওয়া তারপরে মিনায় থেকে আরাফায় যাওয়া আরাফায় অবস্থান করা মোজতালেফায় আসা মিনায় অবস্থান করা কঙ্কন নিক্ষেপ করা সব কিছু করবে কিন্তু আল্লাহ নই বলেছেন ইল্লা আল্লাহ তাতুফি গাইরা আন তাতুফি বিল বেদ শুধু কাবার ঘরের তোয়াফটা তারা করবে না বাকি সব কাজ করবে কিন্তু যদি তারা চায় যে তারা ট্যাবলেট খেয়ে বা কোনো ওষুধ খেয়ে তাদের এই ঋতুর রক্ত বন্ধ করে কাবার করে তোয়াপ করবেন সৌদি আরবের আলেমদের ফতোয়া অনুযায়ী সেটা জায়েজ রয়েছে সেটা তারা করবেন ওমরা করতে না পারলে আগে এসেছেন ওমরা করতে পারেন নাই ঋতুর কারণে হায়েজ বা নিফাসের কারণে তাহলে তারা পরে সাফা মারার সাই করে নেন ওমরা করে নেবেন আগে কাবার তোয়াফও করতে পারেন নাই ওমরাও করতে পারেন না সাফা মারার সাইও করতে পারেন নাই আল্লাহ নবী আয়সা রদিয়াল্লাহ তালা আনাকে বললেন যে তুমি কেন কাঁদছো কেন তিনি বললেন যে আমি তো নাফিস্ত আমার তো রীতি এসে গেছে আল্লাহ নবী বললেন আদম এটা তো আল্লাহ তালা আদমের মেয়েদের মধ্যে আদমের নারী সন্তানদের জন্য এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন তোমারও তাই হয়েছে এফ আলে কুল্লাশাই হাজিরা যা করে তোমরা তার সবই করো কিন্তু কাবার ঘরে তোয়াফ তোমরা করবে না কিন্তু যখন হজ শেষ হলো হজের আনুষঙ্গতা শেষ হওয়ার পরে আয়সা রদিয়াল্লাহ তালানহা বললেন যে আমার সঙ্গিনীরা সবাই অমরা করে গেল আমি অমরা করে যেতে পারলাম না আল্লাহ নবী বললেন যে তোমার ভাই আব্দুর রহমানকে সাথে নিয়ে হারাম এরিয়ার বাহিরে চলে যাও হারাম এরিয়ার বাহিরে তানিম নামক স্থান সেখানে আয়সা আল্লাহ তালানহার আপন ভাই তিনি সেখানে নিয়ে গেলেন সেখান থেকে আয়সা রদিয়াল্লাহ তালানহা আবার এহরাম বেঁধে তারপরে ভিতরে আসলেন ভিতরে আসার পরে হারামের ভিতরে চলে আসলেন চলে এসে আয়সা রদুল্লাহ তালা আনহা তোয়াফ করলেন কাবার ঘরের সাফা মরোয়ার সাই করলেন এর মাধ্যমে ওনার অমরা হয়ে গেল তারপরে হজ সমাপন হয়ে গেল তোয়াফে ফাদার পরে যদি কোনো মহিলার হায়েজ বা নেফাস হয়ে যায় তাহলে তার তোয়াফে বেদা আর করতে হবে না এখানে মহিলাদের আরেকটা জিনিস খেয়াল রাখার বিষয় রয়েছে অনেক মহিলারা মনে করেন যে গহনা পরা বোধ হয় নিষেধ রয়েছে না গহনা পরা নিষেধ নয় আপনার হাতের গহনা কানের গহনা নাকের গহনা আপনি সব পরিধান করতে পারবেন পুরুষে মাথায় কাপড় দিতে পারবে না কিন্তু মেয়েরা সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবে মেয়েদের জন্য এই কয়টি হলো অত্যন্ত জরুরি মাস আলা এই কয়েকটা মাস আলার দিকে মহিলাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে পুরুষেরা যেটা করেন বহুবার ওমরা করার চেষ্টা করেন এটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো কাজ নয় কেননা আল্লাহ নবী শুধুমাত্র হজরত আয়েশা রদিয়াল্লাহ তালাহাকে বলেছেন ঋতু হওয়ার কারণে হায়েজ হওয়ার কারণে তানিম থেকে এহরাম করে এসে কাবার ঘরে তোয়াফ করো সাফা মারার সাই করো পুরুষের জন্য তো এই হুকুম প্রযোজ্য নয় সুতরাং পুরুষেরা ঘন ঘন তানিম গিয়ে তারপরে বারবার এহরাম করতে থাকেন বারবার ওমরা করতে থাকেন এর কিন্তু কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই আরেকটা জিনিস মনে রাখতে হবে যারা হারামের ভিতরে অবস্থান করেন তাদের কিন্তু হজ করার জন্য মেয়ে কাতের বাহিরে যেতে হবে না হুন্না আলাহুন্না ওলিমান আতা আলাইহিন্না ওই মিকাতগুলা হলো যারা ওই মিকাতের এরিয়ার ভিতরে থাকেন আর মিকাতের বাইরের থেকে সারা বিশ্ব থেকে যারা আসেন তাদেরকে হেরাম করতে হবে মিকাত থেকে কিন্তু মেকাতের ভিতরে যারা মিকাতের ভিতরে যারা থাকেন হজের জন্য তাদেরকে কিন্তু এহরাম করতে বাহিরে যেতে হবে না মক্কাবাসীরা মক্কা থেকে হজের হেরাম করবেন মেকাত পর্যন্ত তাদেরও যেতে হবে না একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু মক্কাবাসী যদি ওমরা করতে চান তাহলে কিন্তু তাদেরকে হারাম এরিয়ার বাহিরে হালাল এরিয়ায় চলে যেতে হবে যে রান্নার দিকে যান বা যে কোনো দিক থেকে হারামের এরিয়া মক্কার যে চতুর্দিকে হারামের এরিয়াটা আছে তার বাহিরে আরাফা হারামের বাহিরে যে রানা হারামের বাহিরে তারপরে তানঈম হারামের বাহিরে আল্লাহ নবী যে রানার থেকেও একটা ওমরা করেছেন আল্লাহ নবী সর্বমোট চারবার ওমরা করেছেন হারামের বাহির থেকে ওমরা করেছেন এটা এই মাস আলাগুলো আমাদের মনে রাখতে হবে খামাখা বারবার ওমরা করা এটার কোনো দলিল নেই হাজিরা যে সকল ভুল ত্রুটিগুলো করে থাকেন তার বদলে কি দিতে হবে সেটি হলো যে কেউ যদি আরাফার মাঠ থেকে সূর্য ডোবার আগে বেরিয়ে চলে আসেন তাহলে কিন্তু তাদেরকে দম দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সামান্য একটু বিরতির পরে আমরা আবার হাজ্যের বাকি আলোচনায় ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজা নাদবি পবিত্র হজ উপলক্ষে সমস্ত হাজিগণকে জানাই আন্তরিক মোবারকবাদ لبيك لا شريك لك لبيك আমরা তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় বুলুগুল মারা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিস টিভির সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে আমরা আবার আপনাদের সম্মুখে হাজ্যের আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছি হাজি সাহেবরা যদি কোনো ত্রুটি বিচ্ছেদ করেন কি ধরনের ত্রুটি বিচ্ছেদ হতে পারে তা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোকপাত করছি আমরা জানি যে হাজ্যের প্রথম জরুরি কাজ চারটি একটি হলো এহরাম করা এহরাম করা হলো হাজ্যের নিয়ত করা মেয়ে কাত থেকে দ্বিতীয়টি হলো আপনার আরাফায় অবস্থান করা সেটা অত্যন্ত জরুরি তৃতীয়টি তোয়াফে এফাদা বা তোয়াফে জিয়ারাত তৃতীয়টি চতুর্থটি হলো সাই এর চারটি কাজ অত্যন্ত জরুরি এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি যে দুটি সে দুটি হলো আল হাজ্য আরাফা আরাফায় উপস্থিত হতেই হবে না হলে কোনো অবস্থাতে হজ হবে না আর তোয়াফি এফাদা বা সিয়ারাত এমনই গুরুত্বপূর্ণ যে সেটা না করলেও হজ হবে না যদি কেউ মেকাত অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ে এহরাম ছাড়াই তাহলে তাকে আবার ফিরে গিয়ে মেকাত থেকে এহরাম করে ঢুকতে হবে না হলে তাকে একটি দম দিতে হবে দম হলো যে একটি ছাগল বা উট বা গাভীর সাত ভাগের এক ভাগ বা একটি দুম্বা সাত ছাগল একটি ছাগল কিংবা গৌট বা গায়ের সাত ভাগের এক ভাগ সুব সুবল বাদানা এটা তার বিনিময়ে দিতে হবে তারপর আরাফায় অবস্থান করছেন না কেউ আরাফায় অবস্থান না করলে কিন্তু হজি হবে না তোয়াফে এফাদা না করলে তার হজ হবে না তারপরে অনেক সময় ভুল করে থাকেন সেটা হলো স্ত্রী মিলন যদি কেউ করে ফেলেন হজ্জের ভিতরে স্ত্রী মিলন করে ফেলেছেন বা স্ত্রী পুরুষ মিলন করে ফেলেছেন তখন কিন্তু তার এহরাম খোলা বৈধ হবে না তাকে হেরাম অবস্থায় থেকে যেতে হবে বাকি হজ্জের বাকি আনুষ্ঠানিকতা পবিত্রতার সাথে পালন করতে হবে আর এই ভুলের জন্য তাকে দম দিতে হবে বা জরিমানা দিতে হবে জরিমানা হলো একটি ছাগল বা কোরবানির যোগ্য যে জানোয়ার সেগুলা কোরবানি করতে হবে তারপর পরবর্তীতে আবার এই হজের কাজা করে দিতে হবে কেউ যদি মুজতালেফায় অবস্থান করলেন না বাহিরে গিয়ে অবস্থান করলেন তাহলে তারও দম দিতে হবে তারও এজন্য একটি দম দিতে হবে দম মানে হলো আগেই যেটা বলেছি ওই একটি কোরবানির যোগ্য জানোয়ার তার জবাই করে দিতে হবে কেউ পাথর মারলেন না প্রস্তর নিক্ষেপ করলেন না ভুল করে ফেললেন তারও কিন্তু ওই দম দিতে হবে কেউ যদি এই মিনায় অবস্থান করলেন না রাত্রে বাহিরে অবস্থান করলেন তাহলে তারও এই ভুলের জন্য দম দিতে হবে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলা আমাদের সুস্পষ্টভাবে খেয়াল রাখতে হবে কিছু কিছু ছোটোখাটো ভুল আছে সেগুলা হলো যেগুলো আমাদের জন্য যে সকল জিনিস পরিধান করা আমাদের জন্য নিষেধ ছিল সেগুলা হলো পুরুষ যদি সেলাই করা কাপড় চোপড় পরিধান করে ফেলে হজের সময় কিংবা কিংবা কোনো নারী পুরুষ উভয়ই যদি কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে ফেলেন কিংবা পুরুষ যদি মাথায় কাপড় চড়িয়ে ফেলেন কিংবা কোনো নারী যদি হাতে কোফাস বা হাত মোজা পরে ফেলেন নিকাপ পরে ফেলেন ভুলে যদি হয়ে যায় তাহলে তাদের কোনো দম বা এজন্য তার কোনো ফেদিয়া দিতে হবে না কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে মহিলারা যদি মুখ বেঁধে ফেলেন কিংবা হাতে কফা জায়ন পরে ফেলেন কিংবা যদি মাথায় পুরুষ যদি মাথায় কাপড় বেঁধে ফেলেন কিংবা সেলাই করা কাপড় যদি ইচ্ছা করে পরে ফেলেন তাহলে তাদেরকে ফিদিয়া দিতে হবে সেটা হলো সিয়াম ও থালাসাতে আইয়াম তিন দিন রোজা রাখতে হবে না হয় জব সাত একটি ছাগল জবাই করে দিতে হবে না হলে এতে আম ও সিত্তাতে মাসাকিন ছয়জন মিসকিনকে খাবার দিতে হবে আরও কতগুলো কাজ যেগুলো নিষেধ ছিল যেরকম মাথা ডাকানা শুধুমাত্র আতর মাখাই শুধুমাত্র নয় নখ যদি কেটে ফেলি কেউ চুল কেটে ফেলেন কেউ যদি মাথার চুল চেষে ফেলেন তাহলে তারও এই করতে হবে কারো যদি অসুস্থ হয়ে পড়েন মাথার মধ্যে অনেক কীট হয়েছে বা ঘা হয়েছে এই জন্য যদি মাথার চুল চেঁচে ফেলতে হয় বা মুন্ডন করে ফেলতে হয় তাহলে ঠিক ওই একই জিনিস তাদেরকে ফিদিয়া দিতে হবে ছয় মিসকিনের খানা দিতে হবে না হলে তিনটি সম পালন করতে হবে না হলে একটি ছাগল তাদেরকে জবাই করতে হবে আল্লাহ ওয়াহদাহ শরিক আমাদেরকে হজের সকল বিধিবিধানগুলো সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন আমি আবার প্রথম থেকে আপনাদেরকে একটি বিস্তারিত বিবরণের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে দ্রুত গতিতে নুট তুলে ধরছি মেকাত থেকে হেরাম করতে হবে নারী পুরুষ উভয়ে হেরাম করবেন এহরাম মানে হল নিয়ত করা তারপরে হজ তিন প্রকার এফরাদ তামাত্ম কেরান এফরাদকারী শুধু হাজের নিয়ত করবেন তামাত্মকারী অমরান নিয়ত করবেন তোয়াফে কুদুম এবং সাফামরা সাইয়ের পরে এহরাম খুলে ফেলবেন এহরাম খুলে ফেলে তারা যথারীতি হালাল হয়ে যাবেন তারপরে আট তারিখে তারা আবার ওই আরাফার দিকে রওনা করবেন তারপরে যারা আছেন ক্রানকারী তারা তালবিয়ার সময় বা এহরামের সময় নিয়ত করবেন আমি হজ এবং আমরা একসাথে করব তোয়াফে কুদুম করার পরে সাফা মরার সাইয়ের পরে তারা আর এহরাম খুলবেন না তারা আর হালালক হবেন না ওই অবস্থাতে থেকে যাবেন ওই অবস্থাতে যেখানে থাকবেন সেখান থেকেই জুলহাজের আট তারিখে ইয়ামুত তারবিয়াতে মিনার দিকে রওনা হয়ে যাবেন মিনায় সকলে অবস্থান করবেন সেখানে জোহর আসর মাগরেব এশা ফজর যেভাবে বলেছিলাম সেভাবে অবস্থান করে তারপরে আপনারা পরের দিন রওনা হয়ে যাবেন আরাফায় আরাফায় অবস্থান করবেন আরাফার মাঠে ইমাম সাহেব প্রথম খোতবা দেবেন তারপরে একটি আজান হবে দুইটি একামতে জোহর এবং আসরের সালাদ একত্রে কাসর হবে এবং জমা হবে একটি আজান এবং দুইটি একামত হবে সেখানে বসে আপনারা সন্ধ্যা পর্যন্ত দোয়া কালাম করবেন এবং হাত তুলে মোনাজাত করবেন এবং সূর্য ডোবার পরে মুজদালেফার দিকে রওনা হয়ে আসবেন মুজদালেফায় সেখানে আরাম করে ঘুমাবেন ঘুমের আগেই মাগরেব এবং এসা পরে নেবেন একটি আজান হবে দুইটি একামত হবে মাগরেব তিন রাকাত জোহর দুই রাকাত সেখান থেকে পরে নেবেন তারপরে ফজরের সালাতের পরে আবার আপনারা দোয়া মোনাজতে মাসগুল হয়ে পড়বেন সেখান থেকে মাত্র সাতটি কঙ্কর সংগ্রহ করবেন তারপরে সেখান মাসালুল হারামে সেখানে দোয়ার বিধান রয়েছে হাত তোলার বিধান রয়েছে সেখান থেকে সবাই চলে আসবেন মিনার দিকে মিনায় এসে তারপরে ওখান থেকে সাতটি কঙ্কর নিয়ে মিনায় এসে সূর্য ওঠার পরে জোহার যখন হয় চাষের সময় যখন হয় এটাই সুন্নত সূর্য ওঠার পরে এক কথায় সেখানে কঙ্কর নিক্ষেপ করবেন ওই সাতটি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জামরাতুল আকাবা সেটা যেটা কাবার থেকে একটু কাছে সেখানেই প্রথম সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন তারপরে কোরবানি করবেন যদি হাজি সাহেব কেরানকারী হয়ে থাকেন বা তামাত্ম হজকারী হয়ে থাকেন তারা কোরবানি করবেন কোরবানির করে মাথার চুল চেসে ফেলবেন বা মুন্ডাবেন তারপরে তোয়াফে ফাদা করবেন তোয়াফে ফাদা করার পরে তারপরে আবার মিনায় চলে আসবেন মিনায় রাত্রি যাপন করবেন পরের দিন তিন সাথে একুশটি পাথর নিয়ে উল্টা বিপরীত দিক থেকে ছোট জামারায় জামারা উলায় সেখানে বিসমিল্লাহ আকবর বলে সাতটি একটি একটি করে সাতটি তারপরে সেখানে হাত তুলে মোনাজাত করতে পারবেন তারপরে জামারাতুল ওস্তা যেটা মধ্যম জামারা এসে আবার একটি একটি করে সাতটি প্রস্তর ইসমিল্লা আল্লাহ আকবর বলে নিক্ষেপ করবেন সেখানেও কেবলামুখী হয়ে মোনাজাত করতে পারবেন তারপরে জামারাতুল আকাওয়ায় আবার সাতটি প্রস্তর ইসমিল্লা আল্লাহ আকবর বলে মরে সেখান থেকে প্রস্থান করবেন এভাবে দিন গেল তারপরের দিন আবার একটি একটি করে তিনটি জামারায় সাতটি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে একটি একটি করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বলে কঙ্কর নিক্ষেপ করবেন জামারাতে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তিন জায়গায় মারবেন সেদিন কিন্তু সূর্য ঢলার পরে পাথর মারা শুরু করতে হবে অন্যের পক্ষ থেকেও মারা বৈধ আছে নিজেরটা আগে মারবেন তারপরে পরেরটা মারবেন যদি কেউ বারো তারিখেই ফিরে যেতে চান তাহলে তাকে সূর্য ডোবার আগেই সেখান থেকে চলে যেতে হবে তৃতীয় দিনও যদি কেউ অবস্থান করেন কঙ্কর মারার পরে তারপরে ওমান তাহাজ্জালা ফি ফালা ইসমা আলাই ওমান তাখারা ফালা ইসমা আলাই তোয়াফে এফাদা যদি আগে করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে মনে রাখবেন তোয়াফে এফাদা যদি আগেই করে থাকেন তাহলে এখন আর তোয়াফে এফাদা করতে হবে না আর তোয়াফে এফাদা যদি না করে থাকেন তাহলে একবারে তোয়াফে এফাদা তোয়াফে বেদা করে চলে যেতে পারবেন আর যদি দেখেন যে তোয়াফে এফাদা করেছেন পরে লিয়াকুনা আখর আহাদহি বিল বাইত মানুষের হজ্জের যত আনুষঙ্গিকতা আছে যত কাজ আছে সেখানে সর্বশেষ কাজ হবে কাবার ঘরের তোয়াফ করে তারপরে বিদায় নেওয়া তোয়াফে এফাদা কিন্তু হজ্জের রোকন এটা মনে রাখতে হবে আর কেউ যদি দুইটা একত্রে মিলিয়ে দিতে চায় দেরি করতে চায় তাহলে দুইটি একত্র করে বেরোবে ইল্লাল হায়েদ ঋতুবতী এবং হায়জওয়ালি যারা আছেন তাদেরকে এটা করতে হবে না তোয়াফে বিদায় তাদের জন্য জরুরি নয় আপনার খুব সংক্ষেপে হজের এই আনুষঙ্গিকতা শেষ হলো হজের সময় আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা আমি একটু আপনাদের সম্মুখে রিপিট করে দিচ্ছি সেটি হলো যে হজের মধ্যে অনেক বেদাত করে থাকেন অনেক শির করে থাকেন মানুষ যেখানে সেখানে চুমা দিয়ে থাকেন অনেকে জাবালে রাহমাতে ওঠার চেষ্টা করেন সেখানে ওঠার চেষ্টা করার কোনো অর্থ নেই অনেকে গাড়ে হেরায় ওঠার চেষ্টা করেন মনে করেন যে ওখানে উঠলে না জানি কত ফজিলত অনেকে গাড়ে সৌর তালাশ করেন দৌড়িয়ে যে সেখানে গিয়ে ওঠার চেষ্টা করেন অনেক আল্লাহ নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোন ঘরে সেখানে গিয়ে মোনাজাত করার চেষ্টা করেন মনে করেন যে সেখানে না জানি কত ফজিলত আছে অনেকে এই সকল কাজকর্ম করে থাকেন এগুলার মধ্যে কিন্তু কোনো সব নেই কোনো প্রয়োজন নেই এগুলা যদি কেউ মনে করেন যে এখানে গেলে কোনো সব আছে বা আলাদা কোনো ফজিলত আছে তাহলে কিন্তু সেটা বেদাত হবে এগুলা কোনো হজের আনুষঙ্গিকতাও নয় এগুলা হজের কোনো বিধিবিধানও নয় অনেকেই ভুল কাজগুলো করে থাকেন বিভিন্ন কিছুকে পবিত্র মনে করে থাকেন এমনকি যে যে জিনিস পবিত্র মনে করে থাকেন সেগুলা হলো জাবালের রহমাতে ওঠা আল্লাহ নবী যদি কোথাও কিছু করে থাকেন সুন্নত মনে করে কেউ যদি সেটা করেন সেটা করতে পারেন কিন্তু নিজেরাই খামাখা কিছু জিনিস পবিত্র বানিয়ে এনে সেখানে যদি সালাত আদায় করা শুরু করেন মোনাজাত করা শুরু করেন সেখানে হাত দিয়ে মুছে যদি সেখান থেকে তাবার রোগ নেওয়া শুরু করেন সেটা কিন্তু কোনো অবস্থাতেই বৈধ হবে না এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবীর জন্ম কোন জায়গায় হয়েছে গারে হেরায় গে সেখানে খামাকা ওঠার চেষ্টা করা মনে করা যে সেখানে না জানে কি পবিত্রতা কিছু আছে গারে সৌরে দৌড়িয়ে যাওয়া তা নেমে দৌড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানান জায়গায় দৌড়িয়ে যাওয়া বরকত নেওয়ার চেষ্টা করা ইত্যাদি কোনো সরাই দলিল এবং সরাই কোনো বিধিবিধান নেই এগুলার থেকে আমাদের পরহেজ করতে হবে এবং দূরে থাকতে হবে অনেকে কোরবানির জানোয়ার নিয়েও মনে করেন এটা খুব পবিত্র জানোয়ার জানোয়ারের পেশাব পায়খানা পর্যন্ত তারা সংগ্রহ করার চেষ্টা করেন আল্লাপাক সোজা বলেছেন ফায়দা ওয়াজাবাদ জুনুবহা ফাকুলু মিনহা যখন উট পড়ে গেল বা জীবজন্তু পড়ে গেল তখন তোমরা সেখান থেকে গোস্ত নিজেরা খাও বন্ধু বান্ধবকে দাও গরিবকে বিতরণ করো এইটুকুই উট জব করার কিছু নিয়ম রয়েছে উট হলে বাম পা বেঁধে বুকের মধ্যে বর্ষা মেরে তারপরে সেটাকে জবাই করতে হবে আর জীবজন্তু যেটা সেটা বাম দিকে কাত করে ফেলে তারপরে সেটাকে জবাই করতে হবে এখানে এখানেও এই জানোয়ারের মধ্যে আলাদা কোনো রক্তের মধ্যে ফজিলত নেই এটা হলো তাকোয়ার কাজ সুতরাং বাড়তি কোনো ফজিলত কোথাও থেকে তাবার রোগ নেওয়ার কোনো চেষ্টা আমাদের না করা উচিত আল্লাহ পাক আমাদেরকে হজ যথাযথ কোরআন সুন্না এবং নবী সাল্লাহ আলি সাল্লাতামের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবাহকে পিস